জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে না রে করো যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে না রে করো যদি ভয় লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ইঠেলে দেবে লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ইঠেলে দেবে তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে না রে করো যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে না রে করো যদি ভয় কোথা থেকে কোন ভিনদেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মির্জাফরের বেশে কোথা থেকে কোন ভিনদেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মির্জাফরের বেশে ওদের করতে নাস্তা নাবুদ হতে হবে নির্ভয় ওদের করতে নাস্তা নাবুদ হতে হবে নির্ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে না রে করো যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে না রে করো যদি ভয় শাসনের নামে কেউ বা বিশ্বে মেহনতি জনতার ইমানের ওপর আঘাত ওরা হানিছে বারে বারে শাসনের নামে কেউ বা বিশ্বে মেহনতি জনতারে ইমানের ওপর আঘাত ওরা হানিছে বারে বারে প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি খাই প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি খাই বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে না রে করো যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে দিন আসবে না রে কর যদি ভয় ধর্মকে আজি পুঁজি করিয়া গাল ভরা বলি দিয়ে কত যে সুফি খুশিতে মাতাল হাদিয়া তহ পাপে ধর্মকে আজি পুঁজি করিয়া গাল ভরা বলি দিয়ে কত যে সুফি খুশিতে মাতাল হাদিয়া তহ পাপে ভণ্ডামির সব শিকড় তুলে সত্যের আনজয় ভণ্ডামির সব শিকড় তুলে সত্যের আনুজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে না রে করো যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে দিন মানে আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে দিন আসবে না রে জেগে ওঠো মুসলিম বাধু আমামা ওই শোনো জেহাদের বাজে দামামা জেগে ওঠো মুসলিম বাধো আমামা ওই শোনো জেহাদের বাজে দামামা জীবন বাজি রেখে চলো ময়দানে তুমি জীবন বাজি রেখে চলো ময়দানে সেনাপতি মোদের বীর ওসামা জেগে ওঠো মুসলিম বাধো আমামা ওই শোনো জেহাদের বাজে দামামা জেগে ওঠো মুসলিম বাধো আমামা ওই শোনো জেহাদের বাজে দামামা জীবন বাজি রেখে চলো ময়দানে জীবন বাজি রেখে চলো ময়দানে সেনাপতি মোদের বীর ওসামা জেগে ওঠো মুসলিম বাধো আমামা ধুকে ধুকে মরেছে আফগানি জনগণ অপরাধী ওরা চাই ইসলামী শাসন ধুকে ধুকে মরেছে আফগানি জনগণ অপরাধে ওরা চাই ইসলামী শাসন সন্ত্রাসী আমেরিকা বড় হয় না সন্ত্রাসী আমেরিকা বড় হয় না কারণ আফগানিরা ওদের প্রভু মানে না জীবনে বাজি রেখে চলো ময়দানে তুমি জীবনে বাজি রেখে চলো ময়দানে সেনাপতি মোদের বীর ওসামা জেগে ওঠো মুসলিম বাধো আমামা ওই সৈন্য জেহাদের বাজে দামামা জেগে ওঠো মুসলিম বাধো আমামা ওই শোন জেহাদের বাজে দামামা জীবন বাজি রেখে চলো ময়দানে তুমি জীবন বাজি রেখে চলো ময়দানে সেনাপতি মোদের বীর ওসামা জেগে ওঠো মুসলিম বাধো আমামা ইসলাম ধ্বংসের যুদ্ধে ওরা মুসলিম নিধনে পাগল পারা ইসলাম ধ্বংসের যুদ্ধে ওরা মুসলিম নিধনে পাগল পারা বিশ্ব মুসলিম লক্ষ্য ওদের বিশ্ব মুসলিম লক্ষ্য ওদের মুসলিম মুজাহিদ কাউকে তো ডরে না মুসলিম মুজাহিদ কাউকে তো ডরে না জীবন বাজি রেখে চলো ময়দানে তুমি জীবন বাজি রেখে চলো ময়দানে সেনাপতি মোদের বীর ওসামা জেগে ওঠো মুসলিম বাধো আমামা ওই সন জেহাদের বাজে দামামা জেগে ওঠো মুসলিম বাধো আমামা ওই সন জেহাদের বাজে দামামা জীবন বাজি রেখে চলো ময়দানে তুমি জীবন বাজি রেখে চলো ময়দানে সেনাপতি মোদের বীর ওসামা